الامام الترمذي في جامعه والامام ابن ما ابن ماجه ايضا في سننه সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটির অর্থ হচ্ছে এই যে আনাস রাজিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে বস্তুর মধ্যে অশ্লীলতা অথবা কঠোরতা থাকবে সে বস্তুটি বিকৃত বিকৃত ও অকল্যাণকর হয়ে যাবে যে বস্তুটির মধ্যে যে কাজের মধ্যে যে পন্থার মধ্যে অশ্লীলতা বা কঠোরতা থাকবে সে পন্থা সে বস্তুটি অকল্যাণকর হয়ে যাবে আর যে বস্তুটির মধ্যে আর যে বস্তুটির মধ্যে লজ্জাসরম থাকবে সে বস্তুটি সুন্দর ও মঙ্গলদায়ক হয়ে যাবে তাহলে বুঝা গেল যে কোনো ব্যক্তির মধ্যে যদি লজ্জা সরম থাকে তো এটা তার ইমানের পরিচয় তার দ্বারা অমঙ্গলদায়ক কোনো কর্ম সংঘটিত হতে পারে না সম্মানিত ভাইয়ের আমার মানুষ অশ্লীল কাজ করে কখন যখন লজ্জা সরমকে হাতছাড়া করে দেয় যদি লজ্জাসরম থাকে মানুষের মধ্যে তাহলে সে পাপের কাজে যাবে না বিহায়ার বিহায় আপনার কাজে যাবে না সম্মানিত ভাইয়ের আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই নিজ সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন এক হাজার নশো চুয়াত্তর এবং ইমাম এবং মাজার রহমতুল্লাহ আলাই তার সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন চার হাজার একশো পঁচাশি তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে তো সম্মানিত ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার এই হাদিসের উপদেশ হচ্ছে এই আর এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় আমরা এগুলো পাচ্ছি যে ইসলাম হলো একটি লজ্জা উপলব্ধি করার সত্য ধর্ম তো যার মধ্যে ইসলামের প্রভাব থাকবে বেশি তার মধ্যে লজ্জা সরমও থাকবে বেশি সুতরাং পাপের কাজে আর অশ্লীল কাজে সে যাবে না সুতরাং ইসলাম হলো একটি লজ্জা উপলব্ধি সদাই হওয়া এবং উত্তম আচরণের ধর্ম তাই এই ধর্ম মানুষকে নিষ্ঠুর ও অশালীন কথা কাজ এবং গুণাবলী হতে সতর্ক করে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামে লজ্জা অনুভব করার বিষয়টি হল লজ্জা অনুভব করার বিষয়টি হলো সুন্দর এবং প্রশংসনীয় গুণাবলীর অন্তর্ভুক্ত বিষয় তাই মুসলিম ব্যক্তির উচিত যে সে যেন এই সুন্দর প্রশংসনীয় গুণের দ্বারা অলঙ্কৃত ও সুসজ্জিত হয় আমরা নিজেকে সরল সঠিক পথের পথিক বানিয়ে রাখব আর আমরা সচ্চরিত্র সবসময় নিজের মধ্যে রাখার চেষ্টা করব আমরা সচ্চরিত্রকে বা লজ্জা সরমকে হাতছাড়া করব না সুতরাং লজ্জা অনুভব করার বিষয়টি মুসলিম ব্যক্তিকে আল্লাহর আনুগত্যের কাজে সজাগ ও সচেতন রাখে এবং তাকে পাপ বা অসৎ কর্ম হতে বিরত রাখে সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার যারা ধরেন অশ্লীল কাজ করছে তাদের মধ্যে যদি প্রকৃতপক্ষে লজ্জা থাকতো তাহলে তারা অশ্লীল কাজে নামতো না মানুষের সামনে সে লজ্জা বোধ করবে আর মানুষের আগে আল্লাহ তালার সামনে লজ্জা বোধ করতে হবে যে আল্লাহ তালা আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছেন আমি যা কিছু করছি আল্লাহ তাবারাকুয়া তালার সামনে সব স্পষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আমরা যদি এর পূর্বে অশালীন কাজ করে থাকি তাহলে আমরা আজ থেকে তোবা করে দিব আর এই লজ্জা সরমের বিষয়টি নিজের মধ্যে রাখার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরাকাতা